وأزواجه أمهاتهم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله من المؤمنين والمهاجرين إلا أن تفعلوا إلا أن تفعلوا إلى أوليائكم معروفا كان ذلك في الكتاب مسطورا নবী মুমিনদের নিকট তাহাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর এবং তাহার পত্নীগণ তাহাদের মাতা আল্লাহর বিধান অনুসারে মুমিন ও মুহাজিরগণ অপেক্ষা যাহারা আত্মীয় তাহারা পরস্পরের নিকটতর তবে তোমরা যদি তোমাদের বন্ধু বান্ধবের প্রতি আনুকূল্য প্রদর্শন করিতে চাও তাহা করিতে পারো ইহা কিতাবে লিপিবদ্ধ وإذ أخذنا من النبيين ميثاقهم ومنك ومن نوح وإبراهيم وموسى وعيسى بن مريم وأخذنا منهم ميثاقا غليظا স্মরণ করো যখন আমি নবীদের নিকট হইতে অঙ্গীকার গ্রহণ করিয়াছিলাম এবং তোমার নিকট হইত এবং নুহ ইব্রাহিম মুসা ও মারিয়াম তনয় ঈসার নিকট হইত তাহাদের নিকট হইতে গ্রহণ করিয়াছিলাম দৃঢ় অঙ্গীকার ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما সত্যবাদীদেরকে তাহাদের সত্যবাদিতা সম্বন্ধে জিজ্ঞাসা করিবার জন্য তিনি কাফিরদের জন্য প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তুর শাস্তি يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا হে মুমিনগণ তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো যখন শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল এবং আমি উহাদের বিরুদ্ধে প্রেরণ করিয়াছিলাম ঝঞ্ঝা বায়ু এবং এক বাহিনী যাহা তোমরা দেখো নাই তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক দ্রষ্টা إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا যখন উহারা তোমাদের বিরুদ্ধে সমাগত হইয়াছিল তোমাদের উপরের দিক ও নিচের দিক হইতে তোমাদের চক্ষু বিস্ফারিত হইয়াছিল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 ও ধন সম্পদের এবং এমন ভূমির যাহাতে তোমরা এখনো পদার্পণ করো নাই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান أيها النبي قل لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে বলো তোমরা যদি পার্থিব জীবন ও উহার ভূষণ কামনা করো তবে আসো আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করিয়া দেই এবং সৌজন্যের সঙ্গে তোমাদেরকে বিদায় দেই وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما আর যদি তোমরা কামনা করো আল্লাহ তাহার রসুল ও আখিরাত তবে তোমাদের মধ্যে যাহারা সৎকর্মশীল আল্লাহ তাহাদের জন্য মহাপ্রতিদান প্রস্তুত রাখিয়াছেন يا نساء النبي من يأت منكن بفاحشة مبينة يضاعف لها العذاب ضعفين وكان ذلك على الله يسيرا হে নবী পত্নীগণ যে কাজ স্পষ্টত অশ্লীল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 মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অধিকার থাকিবে না কেহ আল্লাহ এবং তাহার রাসূলকে অমান্য করিলে সে তো স্পষ্ট পথভ্রষ্ট হইবে وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا স্মরণ করো আল্লাহ যাহাকে অনুগ্রহ করিয়াছেন এবং তুমিও যাহার প্রতি অনুগ্রহ করিয়াছ তুমি তাহাকে বলিতেছিলে তুমি তোমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখো এবং আল্লাহকে ভয় করো তুমি তোমার অন্তরে যাহা গোপন করিতেছ আল্লাহ তাহা প্রকাশ করিয়া দিতেছেন তুমি লোক ভয় করিতেছিলে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 করিত এবং তাহাকে ভয় করিত আর আল্লাহকে ব্যতীত অন্য কাহাকেও ভয় করিত না হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহে বরং সে আল্লাহ রসুল এবং শেষ নবী আল্লাহ সর্ববিষয় সর্বজ্ঞ হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেন এবং তাহার ফিরিস্তাগণও তোমাদের জন্য অনুগ্রহ প্রার্থনা করে অন্ধকার হইতে তোমাদেরকে আলোকে আনিবার জন্য এবং তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما যেদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিবে সেদিন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 উঠাইয়া দিতে সংকোচ বোধ করে কিন্তু আল্লাহ সত্য বলিতে সংকোচ বোধ করেন না তোমরা তাহার পত্নীদের নিকট হইতে কিছু চাইলে পর্দার অন্তরাল হইতে চাইবে এই বিধান তোমাদের ও তাহাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র তোমাদের কাহার পক্ষে আল্লাহর রাসুলকে কষ্ট দেওয়া সঙ্গত নয় এবং তাহার মৃত্যুর পর তাহার পত্নীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনো বৈধ নয় আল্লাহর দৃষ্টিতে ইহা ঘোরতর অপরাধ তোমরা কোনো বিষয় প্রকাশ করো অথবা গোপন রাখো আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا نسائهن ولا ما ملكت أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيداً নবী পত্নীদের জন্য তাহাদের পিতৃগণ পুত্রগণ ভাতৃগণ ভ্রাতস্পুত্রগণ ভগ্নীপুত্রগণ সেবিকাগণ এবং তাহাদের অধিকারভুক্ত দাস দাসীগণের ব্যাপারে উহা পালন না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 ও স্পষ্ট পাপের বোঝা বহন করে يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما হে নবী তুমি তোমার স্ত্রীগণকে কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলো তাহারা যেন তাহাদের চাদরের কিয়দংশ নিজেদের উপর টানিয়া দেয় উহাতে তাহাদেরকে চেনা সহজতর হইবে ফলে তাহাদেরকে উত্তক্ত করা হইবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু لئن لم ينته المنافقون والذين في قلوبهم مرض والمرجفون في المدينة لنغرينك بهم ثم لا يجاورونك فيها إلا قليلا মুনাফিকরা এবং যাহাদের অন্তরে ব্যাধি আছে এবং যাহারা নগরে গুজব রটনা করে তাহারা বিরত না হইলে আমি নিশ্চয়ই তাহাদের বিরুদ্ধে তোমাকে প্রবল করিব ইহার পর এই নগরীতে তোমার প্রতিবেশী রূপে উহারা স্বল্প সময়ই থাকিবে অভিশপ্ত হইয়া উহাদেরকে যেখানেই পাওয়া যাইবে সেখানেই ধরা হইবে এবং নির্দয়ভাবে হত্যা করা হইবে সুন্নতুল্লাহি পূর্বে যাহারা অতীত হইয়া গিয়াছে তাহাদের ব্যাপারে ইহাই ছিল আল্লাহর রীতি তুমি কখনো আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাইবে না يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا লোকে তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে বলো ইহার জ্ঞান কেবল আল্লাহরই আছে তুমি ইহা কি করিয়া জানিবে সম্ভবত কিয়ামত শীঘ্রই হইয়া যাইতে পারে আল্লাহ কাফিরদেরকে অভিশপ্ত করিয়াছেন এবং তাহাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত অগ্নি সেখানে উহারা স্থায়ী হইবে এবং উহারা কোনো অভিভাবক ও সাহায্যকারী পাইবে না يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا যেদিন উহাদের মুখমণ্ডল অগ্নিতে উলট পালট করা হইবে সেই দিন উহারা বলিবে হায় আমরা যদি আল্লাহকে মানিতাম ও